পাখির কণ্ঠে শুনি জানাম পাখির কণ্ঠে শুনি জানাম পাখির কণ্ঠে শুনি জানাম নাম কি তুমি মালিক তুমি তুমি মেহরবান আল্লাহ কি তুমি মালিক তুমি তুমি মেহরবান খালিকে তুমি মালিক তুমি তুমি মেহেরবান আল্লাহ খালিকে তুমি মালিক তুমি তুমি মেহেরবান পাখির কণ্ঠে শুনি যার নাম পাখির কণ্ঠে শুনি যার নাম খালিকে তুমি মালিক তুমি তুমি মেহেরবান আল্লাহ খালিকে তুমি মালিক তুমি তুমি মেহেরবান খালিক তুমি মালিক তুমি তুমি মেহরবান আল্লাহ খালিক তুমি মালিক তুমি তুমি মেহরবান সকালে সাজে সূর্যি বামা আলোর প্রদীপ জেলে যায় নিঝুম রাতে দূর আকাশে চারটি কোথায় আলো পায় চারটি কোথায় আলো পায় চারটি কোথায় আলো পায় সকাল সাজে সূর্য মামা আলোর প্রদীপ জেলে যায় নিঝুম রাতে দূর আকাশে চারটি কোথায় আলো পায় চারটি কোথায় আলো পায় সব কিছু মূলে দেখি প্রভু তোমার শান সব কিছুর মূলে দেখি প্রভু তোমার শান খালি কি তুমি মালিক তুমি তুমি মেহেরবান আল্লাহ কি তুমি মালিক তুমি তুমি মেহেরবান কি তুমি মালিক তুমি তুমি মেহেরবান আল্লাহ কি তুমি মালিক তুমি তুমি মেহেরবান পাখির কণ্ঠে শুনি জানা পাখির কণ্ঠে শুনি জানে নাম খালিক তুমি মালিক তুমি তুমি মেহেরবান আল্লাহ খালিক তুমি মালিক তুমি তুমি মেহেরবান খালিক তুমি মালিক তুমি তুমি মেহেরবান আল্লাহ খালিক তুমি মালিক তুমি তুমি মেহেরবান তোমারি নাম নিয়ে মেঘরা শিউরে যায় নদীরা বয়ে চলে সাগরের মোহনায় সাগরের মোহনায় সাগরের মোহনায় তোমারই নাম নিয়ে মেঘরাশি উড়ে যায় নদীরা বয়ে চলে সাগরের মোহনায় সাগরের মোহনায় জানি প্রভু আর কারণাই সবই তোমার তান জানি প্রভু আর কারণাই সবই তোমার খালি কি তুমি মালিক তুমি তুমি মেহেরবান আল্লাহ কি তুমি মালিক তুমি তুমি মেহেরবান কি তুমি মালিক তুমি তুমি মেহেরবান আল্লাহ কি তুমি মালিক তুমি তুমি মেহেরবান পাখির কণ্ঠে শুনি যার নাম পাখির কণ্ঠে শুনি জান নাম খালিক তুমি মালিক তুমি তুমি মেহরবান আল্লাহ খালিক তুমি মালিক তুমি তুমি মেহরবান আল্লাহ খালিক তুমি মালিক তুমি তুমি মেহরবান আল্লাহ খালিক তুমি মালিক তুমি তুমি মেহরবান আল্লাহ খালিক তুমি মালিক তুমি তুমি মেহরবান সঙ্গীত প্রেমী বন্ধুরা আপনারা শুনছিলেন দেশের স্বনামধন্য সংগঠন রংধনু সাংস্কৃতিক ফোরামের পঞ্চম অ্যালবাম কাবার পথে কাবার পথে পথে কাবার পথে